পিস টিভি বাংলা মানবতা সমাধান السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد أعوذ بالله من الشيطان الرجيم وعلى الله فتوكلوا إن كنتم مؤمنين পিস টিভি বাংলার পক্ষ থেকে আজকের অধিবেশনে যারা আপনারা আমাদের সঙ্গ দিয়েছেন সকলকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে আজকের অধিবেশন শুরু করতে চলেছি সুপ্রিয় দর্শক সুপ্রিয় শ্রোতা আজকে যে গুণটি নিয়ে আলোচনা করতে চলেছি আল্লাহর প্রতি ভরসা করা ইসলামের যে মহৎ গুণগুলি আছে ইসলামের যে সুউচ্চ আদর্শ আছে সে আদর্শের মাঝে একটি আদর্শ হলো আল্লাহর প্রতি ভরসা করা আর এই আল্লাহর প্রতি ভরসা করা এই গুণটি মোমিনদের গুণ আল্লাহর প্রকৃত বান্দাদের গুণ তারা আল্লাহর প্রতি ভরসা করবেন মহানরবুল আলামিন তিনি হলেন তাদের রব মহানরবুল আলমিনের পক্ষ থেকে তাদের সব কিছু এসে থাকে দুনিয়াতে যা কিছু হয় আমরা এক কথাতে বলতে পারি পৃথিবীতে যা কিছু ঘটে চাই সেটি ভালো হতে পারে চাই সেটি খারাপ হতে পারে আর খারাপের ব্যাপারগুলো সেটি যেহেতু মোহানরবুল্লা আলমিন তার বান্দাকে তিনি স্বাধীনতা দিয়েছেন তার বান্দার যখন স্বাধীনতা বিষয়টি তাকে দেওয়া হয়েছে অতএব বান্দা স্বাধীন মহানরবুল আলমিন তার বান্দাকে তিনি স্বাধীন করেছেন তাকে বিবেক বুদ্ধি দিয়েছেন চাই সে মহানরবুল আলমিনের আদেশকে গ্রহণ করে নেবে যদি করে নেন তাহলে মহানরবুল আলমিন তার জন্য পুরস্কারের ব্যবস্থা করেছেন পক্ষান্তরে উল্টো দিকে উল্টো যদি মোহানরবুল আলমিনের আদেশ এবং নিষেধকে গ্রহণ না করেন তাহলে মোহানরবুল আলমিন তার জন্য শাস্তির ব্যবস্থা করে রেখেছেন আর সব কিছুই আমাদের অজানা নয় সব কিছুই আমাদের জানা আমরা ভালো করে জানি মোহানরবুল আলম সুরাতুল ইনসানে আলোচনা করেন আমি তোমাদেরকে হেদায়ত দিয়েছি সঠিক পথ দিয়েছি সঠিক পথ চিনার যোগ্যতা তোমাদেরকে দান করেছি তোমাদেরকে বিবেক বুদ্ধির আমি দান করেছি ইম্মা ইম্মা চাই তোমরা গুজার হও অথবা তোমরা কুফুরি করো অস্বীকৃতি জানাও সেটি তোমাদের ব্যাপার পক্ষান্তরে মাহনবুল আলমিনের যারা শুকুরগুজার বান্দা তাদের জন্য তিনি পুরস্কার তৈরি করে রেখেছেন সুপ্রিয় দর্শক আজকে তাওয়াক্কল সম্পর্কে বলতে যে যেহেতু সব কিছু মহানরব্বুল আলমিনের পক্ষ থেকে এসে থাকে এ কথা শুনে কিছু সংখ্যক মানুষ অল্প সংখ্যক মানুষ যারা উল্টো মন্তব্য করে থাকেন যে আমি নামাজ পড়ি না এটিও আমার লিপিবদ্ধ অতএব এটি আমার ভাগ্যে আছে এটি মহানরবুল আলমিন আমাকে এভাবেই তৈরি করেছেন আপনার এ থিওরি সঠিক নয় ভাইয়া মহানরবুল আলমিন আপনাকে বিবেক বুদ্ধি দিয়েছেন যার ফলে মহান রবুল আলমিন আপনার হিসাব নেবেন পক্ষান্তরে যাদেরকে বিবেক বুদ্ধি দেননি যারা পাগল তাদেরও হিসাবও নাই মহান রবুল আলমিনের কাছে তাদের কোনো হিসাব নাই কারণ তাদের যে স্মৃতিশক্তি তাদের যে ধারণ ক্ষমতা তাদের যে সঠিক পথ চলার যোগ্যতা সে যোগ্যতা তাদের মাঝে নাই সুপ্রিয় দর্শক আজকে তাহলে আমরা আলোচনা করতে চলেছি তাওয়াক্কুল সম্পর্কে আল্লাহর প্রতি ভরসা সম্পর্কে তাওয়াক্কুল আরবি যেহেতু শব্দ আমরা বাংলাতেও ব্যবহার করে থাকি আমরা অনেক সময় বলি যে আমি কিন্তু আপনার প্রতি তাওক্কল করেছি আপনি এই পর্যন্ত আমার সেই কাজটি করে দিলেন না আমি আপনার প্রতি তাওক্কল করেছিলাম ভরসা করেছিলাম আপনি সেটি করে দেননি আরবি শব্দ আর তাওক্কলের শাব্দিক অর্থ হলো কোনো ব্যাপারে কারো প্রতি ভরসা করা কোনো বিষয়ে কারোর উপর নির্ভর করা করা অথবা না করা সম্পর্কে এটি হলো শাব্দিক অর্থ আর শরীয়তের পরিভাষায় তাওয়াক্কল বলা হয় আন্তরিকভাবে সত্যবাদী হয়ে মহান রব্বুল আলমিনের প্রতি ভরসা করা মহান রব্বুল আলমিনের প্রতি নির্ভর করা দুনিয়া এবং পরকালের কল্যাণ সাধনে অথবা আন্তরিকভাবে মহান রব্বুল আলমিনের প্রতি ভরসা করা নির্ভর করা দুনিয়ার এবং পরকালের ক্ষতি না হওয়া থেকে আমি আল্লাহর প্রতি ভরসা করেছি যে তিনি আমার যে চাকরি সে চাকরিটি আমাকে জুটিয়ে দিবেন এটা আমার ভরসা আল্লাহর প্রতি আমি ভরসা করেছি আল্লাহর প্রতি যখন আমার ভরসা হয়েছে তখন এই ভরসাটি আমার জন্য যথেষ্ট মহান রবুল আলমী নিঃসাদ করেন ও আল্লাহ ইং যে তোমাদের উচিত হলো আল্লাহর প্রতি ভরসা করা যদি তোমরা মেন হও তাহলে এ আয় থেকে আমরা বুঝতে পেরেছি মহান রব্বুল আলমিন ভরসা করতে বলেছেন আর ভরসা হবে আল্লাহর প্রতি আর আমরা যে কথা বলছিলাম ভরসা এই জন্য করতে হবে যে এটি একটি এমন বিষয় যার মাধ্যমে মহান রব্বুল আলমিন তার বান্দাকে তিনি সোয়াব দেন কারণ এই বিষয় সম্পর্কে তিনি আদেশ করেছেন যখন কোনো বিষয়ে মহানরবুল আলমিনের পক্ষ থেকে আদেশ অথবা নিষেধ উভয়টি কিন্তু আমরা কিন্তু ভুল করব না অনেক সময় নিষেধাজ্ঞা সম্পর্কে আমরা সঠিক ধারণা রাখতে পারি না মহানবুল আলমী যেগুলো নিষেধ করেছেন আমি ইচ্ছেগুলো করতে পারি যদি না করি তাহলে মহানবুল্লা আলমিন আমাকে সব লিখবেন হ্যাঁ মহানবুল আলমিন যেহেতু তার আদেশ হলো করা আর উল্টো দিকে নিষেধ হলো না করা তাহলে যদি আপনি এমন আমল এমন কাজ যেই কাজটি মহানরবুল্লা আলমিন আপনাকে আদেশ করেছেন সেই কাজটি যদি সম্পাদন করেন তাহলে মহানরবুল আলমিন আপনাকে সব লিখে দেবেন সুফহান আল্লাহ আমদি আপনাকে প্রতিদান দান করবেন সুপ্রিয় বন্ধু সুপ্রিয় আজকের শ্রোতা আমাদের এই ভরসা সম্পর্কে সঠিক ধারণা রাখতে হবে এবং এই ভরসা সম্পর্কে আমার নিজের বাস্তব জীবনে প্রতিফলন ঘটাতে হবে এবং তার শিক্ষা আমাদের ছোট্ট শিশুদেরকে দিতে হবে আমাদের ফ্যামিলিতে দিতে হবে আমাদের সমাজে দিতে হবে আমাদের এই আল্লাহর প্রতি ভরসা করা এই বিষয়টি ভুল বুঝার ফলে সমাজে কিন্তু অনেক ধরনের অঘটন ঘটে আর এই অঘটনগুলো গুনার কাজ এবং এমন গুনার কাজ ব্যক্তির অসচেতনতায় এত বড় অন্যায় করেন অথচ তিনি জানেন না তার কাছে জ্ঞান নাই তিনি অন্যের প্রতি ভরসা করেছেন এমন ভরসা যেটি আদৌ হওয়া উচিত ছিল না সুপ্রিয় দর্শক আল্লাহর প্রতি ভরসা করা কি পদ্ধতিতে হতে পারে আর কি কি পদ্ধতিগুলো আমাদের মাঝে ত্রুটি আছে যেগুলো আমাদের সমাধান করতে হবে সুপ্রিয় দর্শক আল্লাহর প্রতি ভরসা করার অর্থ যখন আপনি আল্লাহর প্রতি নির্ভরশীল হয়েছেন এর অর্থ আবার এটি নয় যে আমি কোনো মাধ্যম গ্রহণ করব না পক্ষান্তরে আল্লাহর প্রতি ভরসা হয় মাধ্যম গ্রহণ করে আমরা একটু পরে আলোচনা করব যেহেতু আলোচনা আমরা করছিলাম যে এই ভরসা করাটি আল্লাহর আদেশ একটি মহানবুল আলমিন এ সম্পর্কে তার মমিন বান্দাদেরকে তিনি আদেশ করেছেন তোমরা ভরসা করো তোমাদের সে রবের প্রতি যিনি চিরঞ্জীব আল্লাহর প্রতি তোমরা ভরসা করো কারণ তিনি কখনো মৃত্যুবরণ করতে পারেন না তিনি চিরঞ্জীব চিরস্থায়ী যেটি মহানরবুল আলমিনের একমাত্র গুণ যে গুণটি পৃথিবীর কাহরও নয় মহানরবুল আলমিন চিরঞ্জীব তিনি চিরস্থায়ী তিনি সর্বপ্রথম তিনি সর্বশেষ মহানরবুল আলমিন এই অংশ তুলে ধরে বলেন যে তোমরা ভরসা করো চিরঞ্জীব আল্লাহর প্রতি তোমরা ভরসা করো তাহলে এ আয়াতে মহানবুল আলমিন ভরসা সম্পর্কে তার মমিন বান্দাদেরকে তিনি আহ্বান করেছেন যে আহ্বান তারা গ্রহণ করবে আদেশ মহানবুল আলমিনের সৎমতা ওয়াক্কাল তুমি ভরসা করো যখন মহানবুল আলমিনের আদেশ হয়েছে সে আদেশকে আমাকে বাস্তবে রূপদান করতে হবে সুপ্রিয় দর্শক এছাড়াও এ আয়াতটি সৌরাতুল ফুরকানের আঠান্ন নম্বর আয়াত মহানবুল আলমিন একই ধরনের আদেশ ভরসা সম্পর্কে আমরা একটু আগে আলোচনা করেছি আমাদের অধিবেশনের শুরুতে যে ভরসা করাটি একটি ইবাদাত কারণ এটি মহানবুল আলমিন আদেশ করেছেন আমরা সুরাতুল ফুরকানে জানতে পেরেছি এছাড়াও সৌরাতুস্ব আর দুইশত সতেরো নম্বর আয়াতে মহানবুল আলমিন ভরসা সম্পর্কে একই ধরনের কথা বলেছেন ওয়াতাওয়াক্কাল আলাল আজিজির রহিম তোমরা ভরসা করো তোমরা নির্ভরশীল হও আলাল আজিজুর রহিম দয়াময় পরাক্রান্ত রবের প্রতি তোমরা ভরসা করো তাহলে এখানেও মহানবুল আলমিন একই ধরনের শব্দ ব্যবহার করেছেন তার মমিন বান্দার প্রতি যে তুমি ভরসা করো তাহলে এই ভরসা করাটি আল্লাহর একটি আদেশ এবং আল্লাহর আদেশকে ফলো করেন তার প্রকৃত বান্দারা তার মমিনেরা আমরা আমরা যারা রবকে রব হিসেবে গ্রহণ করেছি আল্লাহকে আল্লাহ হিসেবে মেনে নিয়েছি তিনি আমাদের রব তিনি আমাদেরকে যে আদেশগুলো করেছেন সে আদেশগুলো আমাদের বাস্তব জীবনে প্রয়োগ করতে হবে অতএব ভরসা করা একটি মমিনের গুণ এবং ইসলামের সুউচ্চ আদর্শের মাঝে একটি আদর্শ এই গুণটি সকল মমিনের মাঝে হতে হবে তারা সর্বদাই মহান রব্বুল আলমিনের প্রতি ভরসা রাখবেন সুপ্রিয় দর্শক মহান রব্বুল আলমিন এরপরে আদেশ করেছেন তার বিশেষ বান্দাদেরকে আরও বিশেষভাবে আদেশ করেছেন তার মমিন বান্দারা যেন ভুল না করে ইতিপূর্বে আমরা আয়াত শুনেছি মহান রবুল আলমিন তার মমিন বান্দাদের কথাটি উল্লেখ করেনি তিনি সরাসরি কথা বলেছেন এবং তার আদেশ সকলের ক্ষেত্রে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 পিস টিভি বাংলায় সততার পথ প্রদর্শক আল কোরআনুল করিম কি ওসিয়াত করেছে মানব জাতির জন্য দিন ইসলামের মূল নির্দেশনগুলো কি কি আল্লামাহুল অনুষ্ঠান সর্বস্বতা থেকে বেরিয়ে জীবন ও মানবতামুখী হওয়ার জন্য কি নির্দেশনা দিয়েছে আল কোরআন করিম تلك آيات الكتاب وقرآن مبين এসব কিছু জানার জন্য দেখতে থাকুন পিস টিভি বাংলার নিয়মিত অনুষ্ঠান আল কোরআনের ওসিয়ত ألف باء تاء ثاء جيم حاء خاء ألف باء تاء ثاء جيم حاء خاء دال ذال পবিত্র এবং বিশুদ্ধ জীবন যাপন করার জন্য কোরআন দিয়েছে কি কি নির্দেশনা জানতে হলে দেখুন কোরআনের ওসিয়ত পরবর্তী অনুষ্ঠান পিস টিভি বাংলায় আসসালামু আলাইকুম আ প্রাণ প্রিয় দর্শক বিরতির পরে আবারও আমরা ভরসা নিয়ে আলোচনা করতে চলেছি ভরসা নিয়ে যে কথাগুলি আমাদের হচ্ছিল সেটি হচ্ছে আল্লাহর প্রতি ভরসা আর আল্লাহর প্রতি ভরসার ক্ষেত্রে তার কিছু গুরুত্ব আমরা আলোচনা করেছি ভরসা করাটি একটি ইবাদাত একটি আদেশ সেটি মমিনমান দ্বারা করে এবং এই কাজটি একমাত্র আল্লাহর উপর হতে হবে মহানবুল আলমিন যখন আপনাকে ভরসার কথা বলেছেন যখন ভরসা হয়েছে আল্লাহর প্রতি আপনার অন্য ক্ষেত্রে ভরসা হবে অন্য কারো দিকে আপনি ভরসা করে বসে থাকবেন এমন ভরসা যেই কাজটি সম্পৃক্ত হলো আপনার রবের সাথে উদাহরণস্বরূপ আমরা বলতে পারি যে যে অন্যায়গুলি আমরা করি ভরসা সম্পর্কে ভুল বুঝে তার মাঝে একটি ভরসা হলো এই যে সন্তান কামনা সন্তান কামনার ক্ষেত্রে আল্লাহর কাছে আমি সন্তান কামনা করছি সন্তান কামনা করতে যে মোহনরবুল আরামিন আমাকে পরীক্ষা করছেন কারণ মোহনরবুল আরামিন তার বান্দাকে পরীক্ষা করে থাকেন অর্থ সম্পদ দিয়ে অর্থ সম্পদ না দিয়ে সন্তানাদি দিয়ে সন্তানাদি না দিয়ে সর্বভাবে তার পরীক্ষা হতে পারে আপনাকে মহানবুল আলমীর সন্তান দেননি আপনার উচিত হবে সর্বদাই মহানবুল আলমীর প্রতি ভরসা করা আর ভরসার ক্ষেত্রে যে মাধ্যমগুলি আছে সে মাধ্যমগুলি ধরা এবং মাধ্যমগুলি গ্রহণ করা আর এটি হলো আসল ভরসা যাকে শরীয়তের পরিভাষায় ভরসা বলে আল্লাহর প্রতি ভরসা করতে হবে মাধ্যম গ্রহণ করে যে মাধ্যমটি শরীয়ত সম্মত আপনি অসুস্থ হয়েছেন মোহানরবুল আলমিন তার বান্দাকে কখনো অসুখ দিয়ে থাকেন এবং অসুখ দেওয়ার উদ্দেশ্য আছে আমরা ভালো করে জানি সুপ্রিয় দর্শক মহানবুল আলমিন তার বান্দাকে ভালোবাসেন ভালোবেসে অসুখ দেন হ্যাঁ দিতে পারেন এবং এটি মানুষের গুণ মানুষকে মহানবুল আলমিন দিয়ে থাকেন কখনো আনন্দে থাকে কখনো একটু কষ্টে থাকে মহানবুল আলমিন এই কষ্টের মাধ্যমে তার বান্দাকে উত্তম প্রতিদান দেন সুহান আল্লাহামদে অতএব বান্দার ক্ষেত্রে অসুখ হওয়াটি স্বাভাবিক আর অসুখ থেকে মুক্তি লাভ করা আরোগ্য হওয়া এটিও তার উচিত আর এই ক্ষেত্রে মাধ্যম আছে নবী সাল্লাহ আলী আসসালাম ইরশাদ করেন এমন কোনো অসুখ নাই যার জন্য মহানরবুল আলমিন ওষুধ দেননি তাহলে মহানরবুল আলমিন ওষুধ দিয়েছেন তাহলে মাধ্যম আছে এবং এটি বৈধ মাধ্যম আপনি ওষুধ খেতে পারেন আর ওষুধ খাওয়াটি আল্লাহর প্রতি ভরসার বিপরীত নয় আপনাকে মাধ্যম গ্রহণ করেছেন আর এটি বৈধ মাধ্যম তাহলে কিছু আল্লাহর প্রতি ভরসা করতে যে অবৈধ মাধ্যম চলে আসে সেগুলো হলো আমাদের অন্যায় এবং সেগুলো থেকে আমাদেরকে বাঁচতে হবে আপনার নিজের জীবনের সাথে আপনাকে মিলিয়ে নিতে হবে কোন অংশে আপনার আল্লাহর প্রতি ভরসার ক্ষেত্রে ত্রুটি রয়েছে সুপ্রিয় দর্শক আমরা আল্লাহর প্রতি ভরসা নিয়ে কথা বলছিলাম তাহলে মহান আলমিন তার মমিন মান্দাদের প্রতি তিনি আদেশ করেছেন যে তারা ভরসা করবে অনুরূপভাবে একই ধরনের আদেশ করেছেন সৌরত আল ইমরানের একশত বাইশ নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ করেন ওয়া আলাল্লাহি ফালইয়াতাওয়াক্কালিল মুমিনুন তার মুমিন বান্দাদেরকে তিনি টার্গেট করে কথা বলেন যে আল্লাহর প্রতি মমিন বান্দাদের ভরসা করা উচিত অতএব আমরা বুঝতে পেরেছি মহান রবুল আলমিন কিছু আদেশ তিনি সাধারণভাবে আদেশ করেছেন আর কিছু আদেশ তার বিশেষ বান্দা যারা মমেন তাদেরকে টার্গেট করে কথা বলেছেন তারা যেন ভরসা করে তাদের ভরসা করা উচিত মমিনরা যেন ভরসা করে যদি মমিন হয় তাহলে সে যেন আল্লাহর প্রতি ভরসা করে অতএব এই আয়াতগুলো থেকে আমরা বুঝতে পেরেছি ভরসা করা একটি ইবাদত মহানরবুল আলমিন তার মমিন বান্দাদেরকে আহ্বান করেছেন তারা যেন আল্লাহর প্রতি ভরসা করেন তারা সর্বদাই আল্লাহর প্রতি ভরসা করবেন এই ভরসার ক্ষেত্রে ওলামারাও কিছু কথা বলেছেন তার গুরুত্ব বুঝাতে যে আবদুল আব্বাস রাহু তালানহু তিনি বলেন আর তাওয়াক্কুল জিমাউল ইমান যে তাওয়াক্কুল করাটা এটা হল ইমানের সংমিশ্রণ যার মাঝে ইমান থাকবে সে আল্লাহর প্রতি ভরসা করবে ভরসাটি ইমানেরই অংশ এবং ইমানটি ভরসারই অংশ দুইটি একের সাথে মিলে আছে অতএব আবদুল্লাহ আব্বাস রদি আল্লাহ তালহু তার এই কথাটিতে আমরা বুঝতে পেরেছি যে ভরসা করাটি মুমিনের কাজ যেহেতু ইমানের সাথে সম্পৃক্ত আর একই ধরনের কথা বলেছেন যে যখন ইমানের সাথে সম্পৃক্ত সাইদ বিন জুবার রাজু তিনি একইভাবে কথা বলেছেন আত্মাক্কুল আল্লাহ আল্লাহর প্রতি ভরসা করা নিসফুল ইমান আজকে যে বিষয়ে আমরা কথা বলছি যে আল্লাহর প্রতি ভরসা করা আল্লাহর প্রতি ভরসা করাটি এটি মমিনের গুণ আর এটি ইমানের অর্ধেক অর্থাৎ ইমানের সাথে মিশে আছে যে ব্যক্তি মুমিন যে ব্যক্তি মুসলিম যে ব্যক্তি আল্লাহকে গ্রহণ করে ফেলেছেন তিনি আল্লাহর প্রতি ভরসা রাখবেন তার সকল ক্ষেত্রে তার সকল সেক্টরে কারণ মহানরাবুল আলমিন তার যে সার্বিক দিকগুলি তাকে দুনিয়াতে যা দিয়ে থাকেন আমরা যদি বলি মহানবুল আলমিন তার বান্ধাকে অনেক কিছু দেন এবং অনেক কিছুর মাঝে আমরা বলতে পারি শিক্ষা দেওয়া মহানবুল আলমী কাউকে জ্ঞানী করেন এবং এই জ্ঞানী হওয়ার জন্য অবশ্যই তার প্রচেষ্টা লাগে তার সাধনা লাগে এবং সর্বশেষ অংশ যেটি আর সেটি মহানরবুল আর আমিন তাকে দেন তাকে একজন জ্ঞানী বানান আর এই জ্ঞানী হওয়াটি মহানরবুল আরামিনের পক্ষ থেকেই অনুরূপভাবে অর্থ রোজগার করা এই অর্থ রোজগার করার ক্ষেত্রেও আমরা বলতে পারি যত নিয়ামাত যত আপনার উপার্জন মহানবুল আরামিন যেগুলো আপনাকে দান করেন এগুলো আপনার জন্য লিপিবদ্ধ আর হঠাৎ করে যদি আপনার অঘটন ঘটে যায় আপনি অ্যাক্সিডেন্ট করলেন আপনার এমন ধরনের ক্ষতি হলো যেটি আপনি কখনো কল্পনা করতে পারেননি গাড়ি অ্যাক্সিডেন্ট করলেন আপনার হাত ভেঙে গেল এই অঘটনগুলো এগুলো ঘটতে পারে এবং এগুলো একটি পরীক্ষা যে অংশগুলো আমাদের জন্য লিপিবদ্ধ করে রেখেছেন সেটি ঘটবে আর তিনি হলেন হোয়া মাউলানা তিনি হলেন আমাদের অভিভাবক আমাদের মাওলা মোহন আলামিন আলমিন যা কিছু আমাদের জীবনে ঘটে সবগুলো তিনি লিপিবদ্ধ করেছেন আর লিপিবদ্ধ করাটি এটি আবার এক শ্রেণীর মানুষেরা উল্টো বুঝে মোহন আলামিন আলমিন যখন তার বান্দাদের জন্য এমন গুণের কথা বলেন যে আল্লাহ তালা সব লিপিবদ্ধ করে রেখেছেন আল্লাহ তালা যা চান তাই হয় যাকে আমরা বলতে পারি তাকদির আল্লাহ তালা আমাদের ভাগ্যে লিপিবদ্ধ করে রেখেছেন আর ভাগ্যে লিপিবদ্ধ করাটি মহানরবুল আলমিনের দোষের ব্যাপার নয় যারা মহানরবুল আলমিনকে দোষ দেন আল্লাহ তালা আমাদেরকে এই ধরনের নিকৃষ্ট গুণ থেকে বাঁচান নিকৃষ্ট চিন্তাধারা থেকে আমাদের বাঁচান যে মহানরবুল আলমিনকে দোষ দেন যে আল্লাহ তালা যা হবে সব তিনি লিপিবদ্ধ করেছেন আর এটি হবেই এটি মহানবুল আরামিনের পক্ষ থেকে কারণ তিনি লিপিবদ্ধ করে রেখেছেন যে মানুষ তার জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কি করবেন মহানবুল আলামিন যেহেতু স্রষ্টা স্রষ্টার ক্ষেত্রে জানাটি স্বাভাবিক যে তার কি হবে এবং কি করবেন স্বাধীনতাটাকে দিয়েছেন এবং পক্ষান্তরে স্বাধীনতার দেওয়ার ফলে কেউ যদি তার স্বাধীনতাকে লঙ্ঘন করে রং অয়ে চলে যান তাহলে সেটি তার দোষ মহানবুল আলম যখন বলেন আল্লাহ তালা যার জন্য চান তাকে তিনি ভালো করেন যাকে চান হেদায়ত দেন এখন প্রশ্ন হলো মহানবুল আলমিন কাকে চান হেদায়ত দিতে এই প্রশ্ন আপনাকে করতে হবে কারণ মহানবুল আলমিন অন্য আয়াতে এরশাদ করেছেন ওয়াল্লাদিনা মহানবুল আলমিনের যে আয়াতগুলি একটি আয়াত দিয়ে কোনো একটি বিষয়কে আমরা নির্ণয় করতে পারি না একটি আদেশকে বুঝতে আপনাকে আরও আয়াত পড়তে হবে আরও হাদিস মিলিয়ে নিতে হবে তাহলে আপনি বুঝতে পারবেন মহানবুল আলমিন এখানে বলেছেন যে আমাদের কোনো কিছুই ঘটে না যা কিছু লিপিবদ্ধ করে রেখেছেন সেগুলোই ঘটে থাকে সুপ্রিয় দর্শক তাহলে এই তাওয়াক্কুল করা আল্লাহর প্রতি ভরসা করা এটি মুমিনের গুণ এটি মুসলিমের গুণ এটি প্রকৃত ইমানদারের গুণ সুপ্রিয় দর্শক আমরা তাওয়াক্কুল নিয়ে কথা বলছিলাম মহানবুল আলমিন ইসাদ করেন লাইসিবানা ইল্লা মা লানা যা কিছু ঘটে মহান রবুল আলমিন আমাদের জন্য তিনি লিপিবদ্ধ করেছেন মানে মানুষ যা কিছু করবে মহান রবুল আলমিন সব কিছু তিনি জানেন কারণ বান্দা কি করবেন মহান রবুল আলমিনের জ্ঞানে আছে চাই ভালো হতে পারে চাই খারাপ হতে পারে সুপ্রিয় দর্শক তাহলে এই তাওয়াক্কল নিয়ে আল্লাহর প্রতি ভরসা নিয়ে আমাদের নিজেদের মাঝে আলোচনা করতে হবে কোন অংশে আমরা আল্লাহর প্রতি ভরসা যে পদ্ধতিতে করা দরকার ছিল সেই পদ্ধতিতে করতে পারিনি ইনশা আল্লাহ আল্লাহর প্রতি ভরসা নিয়ে আগামী অধিবেশনে আবারও আপনাদের সাথে কথা হবে আপনারা ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ Allah Allah সাত করছেন কোরআনে কারিমে তোমাদের জন্য তোমাদের মধ্যে থেকে জোড়া সৃষ্টি করেছে সুন্নাতের বার্তা তোমরা নারীকে সবসময় ভালো উপদেশ প্রদান করো এটাই হচ্ছে বিধান শরিয়াতের নির্দেশ নারীর মর্যাদা ইসলাম ব্যতীত অন্য কোন ধর্মই নারীকে মর্যাদা দেয়নি Muzaffar bin Mohsin